করা হয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করছিলাম আজকের আলোচনা আল্লাহ সুবাহান মোমিনদেরকে পথ প্রদর্শন করবেন হেদায়ত দিবেন কোরআনুল করিমের সুরায় নেসার একশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফাহ্মাল্লাদীনা আমানু বিল্লাহি নিশ্চয় যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ওয়াতাসামু বিহি এবং আল্লাহ সুবহান প্রতি যে ইমান তার উপরে সে অটল আছে আঁকড়ে ধরেছে মিনহু আল্লাহ তারা অবশ্যই তাদেরকে তার পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহে প্রবেশ করাবেন ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা এবং তার দিকে সরল পথ দেখাবেন ওয়াহদিহিম ইলাইহি এবং তাদেরকে হেদায়েত দিবেন পথ দেখাবেন ইলাইহি আল্লাহর দিকে সিরাতাম মুস্তাকিমা সোজা রাস্তা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে এই মানব জীবনে মানুষ যা কিছু অর্জন করুক দুনিয়াতে সব কিছুই পাইল কিন্তু সে আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই অপরদিকে দুনিয়ার কোন সম্পদ সে পায় নাই কিন্তু সে আল্লাহকে পেয়েছে সে দুনিয়ার সব কিছুই পেয়েছে কোন একজন বাদশাহ অনেকগুলো মূল্যবান সম্পদ জিনিস তার সামনে ছড়িয়ে বলল এগুলোর যে যেটা স্পর্শ করবে সে ওটা পেয়ে যাবে এক একজনে এক একটা মূল্যবান জিনিস ধরার জন্য দৌড়ঝাঁপ করতে শুরু করল একজন এসে ওনার মাথায় হাত দিল বলল তুমি এটা কি করো না আপনি বলেছেন এখানে যা আছে যে যেটা হাত দিবে সে ওটা পাবে আমি দেখলাম এখানে যা আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান আপনি কারণ আপনাকে পেলে এই সবগুলো পাওয়া যাবে এই জন্য আমি আপনার মাথায় হাত দিলাম মূলত বিষয়টা এরকম যদি আল্লাহ সুবাহকে পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তাহলে তাদের আর কোনো অভাব নেই আরবিতে একটা প্রবাদ আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল এটা আবার হাদিস বলছি না আল্লাহ যার জন্য হয়ে যায় তার জন্য সবকিছুই হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন এখানে পরিষ্কার জানিয়ে দিলেন যারা আল্লাহর উপরে ইমান আনে এবং এর উপরে অটল থাকে আল্লাহ সুবাহ তাকে তার রহমতের মধ্যে নিয়ে নেন আল্লাহর অনুগ্রহের মধ্যে তাকে প্রবেশ করান এবং সবচেয়ে বড় যে জিনিসটা তা হচ্ছে ওয়াইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে যে সোজা রাস্তা চলে গেছে ওই রাস্তা দেখিয়ে দেন এটা মানুষের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পাওনা এজন্যই আল কোরআনের ভিতরে আল্লাহ সুবহান আমাদেরকে সুরা ফাতেহার মাধ্যমে শিক্ষা দিয়েছেন তোমরা আমার কাছে হেদায়েত চাও সেরাতে মুস্তাকিমের দিকে বরং আমি যেটা বলি তা হচ্ছে আল্লাহ সুবাহান আদম আলাই সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যতগুলো আসমানি কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের সার মর্ম এবং সব কিছুর খোলাসা হচ্ছে আল কোরআন আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু নাজিল করেছেন এই সবগুলোর মূল হচ্ছে সুরা আল ফাতেহা আর সুরা আল ফাতেহার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু নাজিল করেছেন সব কিছুর খোলাসা সব কিছুর মূল হচ্ছে ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন এটাকে আমরা এভাবে বলতে পারি একটা মানপত্র যা একজন বড় মন্ত্রীকে মানুষ দিয়ে থাকে অথবা কোন বড় একজন মেহমানকে দিয়ে থাকে এর তিনটা অংশ থাকে প্রথম অংশে যে ব্যক্তিকে মানপত্র দেওয়া হচ্ছে তার প্রশংসা করা হয় দ্বিতীয় অংশে ওই ব্যক্তির সঙ্গে যাকে দেওয়া হচ্ছে এবং যারা দিচ্ছে তাদের সম্পর্কটা কি তৃতীয় অংশে তার কাছে দাবি দেওয়া পেশ করা হয় প্রথমাংশে বলা হয় আপনি অমুক আপনার চরিত্র তোদের মতো পবিত্র এরকম মানুষ অনেক কিছু বলে দ্বিতীয় অংশে গিয়ে বলে এলাকার মাটি আপনার ঘাটি সবাই আপনার জন্য পাগল তৃতীয় অংশে শুরু করে আমাদের রাস্তাঘাট নেই মসজিদ মাদ্রাসা নেই আরো অনেক কিছু নেই ঠিক সেরকম ভাবে এই সুর আলফা তেহার মধ্যে তিনটা অংশ রয়েছে মানুষ চিন্তা করে না মূলত সে কি বলছে দৈনিক পাঁচত্ব সালাতে ফরজে সতেরো বার আর নফলে অনেকবার আল্লাহর কাছে সে একই সুরা বারবার পড়ছে আবেদন করছে এই সুরারও প্রথম অংশে আল্লাহর প্রশংসা রয়েছে সালাতে দাঁড়িয়ে এসে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলমী গোটা জগৎ সমূহের রব এটা প্রশংসা আর রহমান যিনি অত্যন্ত দয়ালু আর রহিম যিনি পরম করুণাময় মালিকি অমিদ্দিন যিনি সেই বিচার দিনের প্রতিদান দিবসের মালিক এই সবগুলো হচ্ছে আল্লাহর প্রশংসা এবারে প্রশংসার পরে দ্বিতীয় পর্যায়ে কি আসবে পরিচয় তুমি যে আমার প্রশংসা করছো এখন তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি তুমি আমাকে ভোট দিয়েছ কিনা দুনিয়ার মানুষ জানতে চায় আল্লাহ সুবাহ জানতে চান তুমি যে আমার প্রশংসা করছ তোমার পরিচয় কি তোমার মনের মধ্যে কোনো অন্য কিছু আছে কিনা কোন ভায়া মাধ্যম আছে কিনা কোন আঁকা বাঁকা আস্থা আছে কিনা এবারে বান্দা আল্লাহকে সাফ জানিয়ে দিচ্ছে ইয়া কানা বুধু আল্লাহ আমার পরিচয় হল আমি কেবলমাত্র শুধুমাত্র ইয়াকা মানে কেবলমাত্র শুধুমাত্র তোমার ই না বুধু মানে এবাদত করি আরবি গ্রামার যারা জানে তারা বুঝবে এখানে না বুধু কামানি আমরা তোমার এবাদত করি না বুদুকা কিন্তু বিষয়টা এরকম বলা হয়নি এখানে বলা হচ্ছে ইয়াকা কেবলমাত্র তোমারই না আবুদে এবাদত করি আরবি একটা উসুল আছে নীতিমালা আছে আর তাকদিম মা তাহির ইফিদুল হাসরা ওয়াল কাসরা যেই জিনিসটা পরে বলার এটা যদি কোন কারণে আগে বলে তাহলে বুঝতে হবে সেই বিশেষ কারণটা হচ্ছে এই যে এটা এর মধ্যেই সীমাবদ্ধ না বুধু হওয়া দরকার ছিল আগে আমরা এবাদত করি কা তোমার তা না হয়ে এখানে আসলো ইয়াকা আগে না বুধু পরে তার মানে এখানে এটাকে আগে করা হয়েছে এটা বুঝানোর জন্য আমরা কেবলমাত্র তোমার ই গোলামি করি অন্য কারো গোলামি করি না আমরা কেবলমাত্র তোমার ই আনুগত্য করি অন্য কারো আনুগত্য করি না এখানেই মূলত মুসলিমদের সঙ্গে অন্যদের পার্থক্য দুইটা পার্থক্য এখানে একটা হচ্ছে এই আমরা কেবলমাত্র তোমার ই আনুগত্য করি অন্য কারো না ওরা আল্লাহর ও আনুগত্য করে অন্যের ও আনুগত্য করে ও আর ইর পার্থক্য একজন মমিন জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করবে কার ইয়া কানা আর একজন কাফের আর মুনাফিক এরা অনেক ক্ষেত্রে আল্লাহর ইবাদত করে আবার কিছু ক্ষেত্রে অন্যদের ইবাদত করে মনে করুন মসজিদে আসলে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে সালাম দায় করে রমজান মাসে সিয়াম পালন করে এসব ঠিক আছে হজ করতে যায় আল্লাহর হুকুমই পালন করে রাসুলের তরিকাই পালন করে কিন্তু এরপরে যখন দিন কায়েমের বিষয় আসে অথবা আল্লাহর জমিনে অন্য অন্য প্রসঙ্গ আসে ব্যাংকে বলেন আদালতে বলেন সেখানে আল্লাহর বিধান প্রযোজ্য না আল্লাহর গোলামি করে না এই লোকগুলো কি অবস্থায় আছে এই লোকগুলোর ইয়া কানা আবুদু ক্লিয়ার নাই এরা আল্লাহর ও গোলামি করে আবার মানুষেরও গোলামি করে আল্লাহরও আনুগত্য করে অন্যেরও আনুগত্য করে ইয়া কানা আবুদের ঠিক নেই একজন মমিন সালাতের মাধ্যমে তাই জানিয়ে দিল ইয়া কানা আবুদু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি এবং করতে থাকব দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই ইয়া কা এখানে ডাইরেক্ট তোমার সম্বোধন সুযোগ শব্দ এটা সম্বোধন করা হয় যখন তখন কি কোন ভায়া মাধ্যম থাকে থাকে না এই আকা না বুধু মানি হচ্ছে এই আমি তোমার এবাদত করি সরাসরি তোমার মধ্যে আমার মধ্যে কোন ভায়া নাই কোন মাধ্যম নাই আমি ডাইরেক্ট তোমার গোলাম এবারে সম্পর্ক পাকা হয়ে গেল আমার পরিচয় হচ্ছে আমি শুধুমাত্র তোমার গোলাম আর তুমি হচ্ছে আমার মালিক তোমার সঙ্গে আমার সম্পর্ক গোলাম আর মালিকের সম্পর্ক সম্পর্ক যখন হয়ে গেলে এখন দাবি দেওয়া করা যায় এবারে তৃতীয় পর্ব ইয়া কানা আবুদুর পরে ইয়া কানাস্তাইন আমি কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই কার কাছে এবারে আমি যে কারণে এইটা আবার টানলাম কি সাহায্য চাও আমরা নিজেরা চাইলে হয়তো আল্লাহর কাছে কি চাইতাম বাচ্চারা যখন বাপ যখন বাচ্চাকে বলে বাবা চাও কি চাইবা বলো তোমার জন্য বাজার থেকে কি আনবো চকলেট নিয়ে আস একটা আইসক্রিম নিয়ে আস তাহলে কটকটি নিয়ে আস আমরা আল্লাহর কাছে এমন কিছু চাই কিনা হয়তো একটা গাড়ি ঢাকায় একটা বাড়ি এসব চাই কিনা আল্লাহ তালা নিজে শিখিয়ে দিলেন যে না তোমরা আমার কাছে আবেদন করো মুস্তাকিম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা যেটা ওইটা আমরা তোমার কাছে আবেদন করছি কারণ তোমাকে পাইলে আমাদের সব পাওয়া হয়ে যায় এহদিনা সেরাপাল মুস্তাকিম এই যে সুরা ফাতেহার মধ্যে মানুষ আবেদন করল মূলত গোটা কোরআন এই আবেদনের জবাব দলিল দেন কোরআন থেকে কোরআনুল করিমের সুরায় বাকারার প্রথমে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন দুই নম্বর আয়াতে তালিকাল কিতাবু এমন কিতাব যার মধ্যে কোন সন্দেহ সংশয় নেই হুদাল্লিল মুত্তাকিন এটা মুতাকিদের জন্য হেদায়ত তার মানে না সুরায় ফাতেহার মাধ্যমে আমার কাছে যে আবেদন জানিয়েছে এই গোটা কোরআনকে তাদের সেই আবেদনের জবাব হিসেবে গোটা কোরআনকে হেদায়েতের রাস্তা হিসেবে দেখিয়ে দেওয়া হল গাইড বুক বিদেশ গেলে আপনাকে আপনি পর্যটনে গেলে আপনাকে একটা গাইড বুক ধরাই দিবে আপনি যেখানে যাবেন ওখান থেকে আপনি কোথায় কিভাবে যাবেন সবকিছু বর্ণনা আছে আর এখন তো কম্পিউটারের যুগ ছোট্ট একটা মেশিন ধরাই দেয় ওটার মধ্যে গাড়ি কোথায় কি যাচ্ছে সব অটোমেটিক চলে আসছে হজের টাইমে আপনারা দেখেছেন সামনে যে গাড়িগুলো সামনে একটা লোক বসা থাকে কালো ছেলে ওর কাছে এগুলো থাকে এটা হলো গাইড বুক আল্লাহ সুবাহ বলছেন সুরা ফাতেহার মাধ্যমে মানুষ আবেদন করল ইয়া কানা আবুদু ইয়া কানা কানাস্তাইন বলে আপনার কাছে সাহায্য চাই আর সেই সাহায্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এহদিনা সেরাতল মুস্তাকিম সেরাতে মুস্তাকিমের হেদায়ত দান করো আল্লাহ সুবাহ কোরআনুল করিমকে গোটা জীবনের জন্য একটা গাইড বুক হিসেবে দান করেছেন সুবহান আল্লাহ হামদি এটাই আল্লাহ বলছেন আল্লাহ তারা কেন দিলেন এটা গাইড বুক দিলেন কেন আল্লাহ রাব্বুল আলমিন সুরা নহালের নয় নম্বর আজ বলছেন সাবিল ومنها جائر ولو شاء لهداكم أجمعين আল্লাহ সুবাহান তারা বলছেন যে আল্লাহর দায়িত্ব হচ্ছে সঠিক পথ বাতলে দেওয়া সঠিক পথ দেখাই দেওয়া সঠিক রাস্তা দেখাই দেওয়া আল্লাহর দায়িত্ব অমিনা যায় আর অনেক রাস্তা আছে বাঁকা বক্র ওলাও শাহ আল্লাহ তালা যদি ইচ্ছে করতেন লাহাদা কুমাজমাইন তাহলে তোমাদের সকল মানুষকে আল্লাহ তালা হেদায়ত দিতে পারতেন কিন্তু আল্লাহ এটা বাধ্যতামূলক হেদায়ত দান করবেন না আল্লাহ রাব্বুল আলমের দায়িত্ব হচ্ছে রাস্তা দেখানো ভালো এবং মন্দ স্পষ্ট করে দেওয়া সুরায় দাহারে আল্লাহ তালা বলছেন এ সুরার নাম সুরা ইনসানও আছে ইন্না হাদাইনা হুসাবিলা আমি মানব জাতিকে আমার রাস্তা দেখিয়ে দিয়েছি ইম্মা শাকেরা ইম্মা কাফোরা এখন তাদের এখতিয়ার তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে তারা হেদায়তের রাস্তা গ্রহণ করবে না কুফুরির রাস্তা গ্রহণ করবে যে যে রাস্তা চলতে চায় আল্লাহ তাকে ওই রাস্তায় চলার সুযোগ করে দেন মনে করুন পরীক্ষার হলে একটা ছেলে ভুল লেখতে শুরু করলো ওইখানে দায়িত্বশীল যারা আছেন তারা দেখছেন যে ভুল লেগছে কিছুক্ষণ পরে ছেলে বলল আমার কাগজ লাগবে তাকে কাগজ দেওয়া হবে কিনা দেওয়া হবে তাকে বলা হবে না তুমি ভুল লেগছ কেন তোমার কাগজ দেওয়া হবে না বরং তার এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেখার জন্য সুযোগ দেওয়া হয়েছে এখানে সহি লেখক ভুল লেখক তাকে সহযোগিতা করা হবে এরপরে ফলাফল ভিন্ন সময় ঠিক এরকম ভাবে এই দুনিয়াতেও যারা আল্লাহর পথে না চলে গুমরাহির পথে চলতে চায় আল্লাহ তারা তাদেরকে সে পথে চলার জন্য সুযোগ করে দেন আবার যারা হেদায়তের পথে চলতে চায় আল্লাহ তারা তাদের জন্য হেদায়তের রাস্তাও ক্লিয়ার করে দেন এই যে আপনারা যারা এখানে এসছেন আলহামদুলিল্লাহ কত কষ্ট করে আসেন টাকা খরচ হয় শ্রম খরচ হয় এরপরেও আপনারা এখানে আসেন এটা নিশ্চয়ই আমাদের কোনো বিষয় না আজকে যদি আমি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি আল্লাহর রাসুলের হাদিসের বিরুদ্ধে কথা বলি আপনারা কেউ মানবেন তাহলে বোঝা গেল এই আমাদের শ্রম অর্থ ব্যয় সবকিছু কার জন্য আল্লাহর জন্য যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহকে পাওয়ার জন্য যারা আগ্রহী হয় আল্লাহ তারা তাদের জন্য বলছেন সাবিল এদেরকে সরল পথ সোজা পথ দেখাইয়া দাও আল্লাহর দায়িত্ব আল্লাহ কোনো কাজে বাধ্য নন আমরা কাউকে বাধ্য করতে পারি আল্লাহকে কিন্তু আল্লাহ নিজের উপরে নিজে দায়িত্ব নিয়ে নিয়েছে সুতরাং যারা আল্লাহর রাস্তায় চলতে চাবে একজন লোক প্রশ্ন করেছিল দুনিয়াতে আবার কিসের আল্লাহর ইচ্ছা আর অনিচ্ছা আমরা যেটা চাই ওইটা করতে পারি যেটা না চাই করতে পারি না আলী রাজি আল্লাহ তারা আনহ বললেন দাঁড়াও দাঁড়াইল বলে এক পা উঠাও এক পা উঠাইল এক পায়ের উপরে দাঁড়ানো আছে উনি বললেন আর একটা পা উঠাও লোকটা পাচ্ছে না উনি বললেন তুমি না সব নিজের ইচ্ছায় করো এটাও করো প্রথম পাও তোমার উঠাবার ইচ্ছা আগের মতোই ছিল আল্লাহ তারা তৌফিক দিয়েছেন উঠে গেছে দ্বিতীয় পাওটা উঠাবার ইচ্ছা তোমার আগের মতোই আছে আল্লাহ তারা তৌফিক দেন না বিধায় তুমি করতে পারো না তুমি যদি পারো তাহলে চোখ দিয়ে কথা বলো কান দিয়ে খাও দাঁত দিয়ে শোনো পারবে এটা এটা বাধ্য করে দিয়েছে আল্লাহ তারা ইচ্ছে করলে তোমাদের সকলকে বাধ্য করতে পারতেন বাধ্য করেন নাই কেন আল্লাহ মানুষকে একটা বিবেক দিয়েছেন এটাই পার্থক্য অন্য মাকলুকের সঙ্গে আমি গত সপ্তাহ পুরা ছিলাম একেবারে সাতক্ষীরা খুলনা সাতক্ষীরাতে একটা সরকারি এতিমখানা আছে আমাকে সেখানে দিনের বেলায় বলা হলো কিছু বলার জন্য ওদেরকে আলহামদুলিল্লাহ এতিম ছেলেরা এমনি লোকগুলো ভালো আমি জিজ্ঞেস করলাম প্রথমে ওদের পরিচিতি পরিচয় দিলাম নিজের পরিচয় ওদের পরিচয় এরপরে জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে যে পড়াশোনা করছ উদ্দেশ্য কি ওদের তো শিখায় কিছু একটা করে খাওয়ান এই শব্দটা পরে দেখেন না ওরা মানে কিছু একটা করে খাওয়া করে খাওয়া এইটাই বলল সবাই আমি বললাম কিছু একটা করে খাওয়া এইটা যদি তোমার উদ্দেশ্য হয় এটার জন্য পড়াশোনা দরকার নাই ছাগলে খায় গরুতে খায় তিমি মাছে খায় বললাম তিমি মাছে একবারে পাঁচ টন চিংড়ি মাছ খায় পাঁচ টন চিংড়ি মাছ রাখলে তোমার স্কুল ঘর ভরে যাবে ওর কোন চিংড়ির ফরম নাই শিয়ালে মুরগি খায় ওর কোন মুরগির ফরম নাই ওকে আল্লাহ খাওয়ান তো যদি শুধুমাত্র খাওয়াই উদ্দেশ্য হয় তাহলে তোমাদের এই লেখাপড়া করে কষ্ট করা দরকার নেই এখন গিয়ে কাজ করে এখন দিয়ে খাওয়া শুরু করো তাহলে লক্ষ্য উদ্দেশ্যে বলা ভালো করে মুখস্থ রাখো লক্ষ্য উদ্দেশ্য এলেম অর্জন করার বা যে কোনো কাজের প্রথম হচ্ছে এই এর উপরে নিজে আমল করে এলেমের মাধ্যমে আল্লাহকে চিনব আল্লাহর বিধানকে জানব আল্লাহ কিসে সন্তুষ্ট হন কিসে অসন্তুষ্ট হন এটা জানব জেনে নিজে আমল করব এবং অন্যকে দাওয়াত দিব এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে আল্লাহকে সন্তুষ্ট করব আল্লাহর দিনের জন্য নিজের জান মাল উৎসর্গ করবো এটাই আমার টার্গেট ছেলেগুলো দেখলাম আমি যখন আসতেছিলাম ওরা জীবনের বোধহয় একটা বিশাল নির্দেশনা পেয়ে গেছে এবার সাহাবাহিক রামদের কিছু ইতিহাস এলাম এর মধ্যে ওদিক থেকে চাপাচাপি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি শেষ করে যাকে আমরা শেষ করে ওদেরকে এক একটা কলম দিয়ে চলে আসলাম ভাইরা আমার এই যে খাওয়া চলা এটাকেই জীবনের টার্গেট করে মানুষ বিশাল কিছু করছে কিছু একটা করে খাওয়া এই শব্দটাই আমার কাছে মাতৃ মনে হল আর এইটাই শিখায় তাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই তাদের আখেরাতের কোনো চিন্তা নেই তাদের সবচেয়ে বড় টার্গেট কি কিছু একটা করে খাওয়া একজন মমিন তার সবচেয়ে বড় টার্গেট থাকবে কি আল্লাহর সন্তুষ্ট অর্জন করা আর আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যারা চেষ্টা করবে আল্লাহ বলছেন আল্লাহর দায়িত্ব হচ্ছে তাদেরকে সহি পথের দিশা দেওয়া আল্লাহ পথের দিশা দিবেন আল্লাহ ওয়াদা করেছে কোরআনুল করিমে আল্লাহ সুবহান সুরায় আল ইমরানের একশো এক নম্বর বলছেন এখন আপনি হৃদায়ত কেমনি পাবেন আল্লাহ হৃদায়ত দিবেন কাকে দিবেন এটা সম্পর্কে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন দেখুন একের পর এক কি সুন্দর ধারাবাহিক ভাবে আল্লাহ তালা তার রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ যাদের দায়িত্ব নিয়েছেন তারা কারা যারা আল্লাহ রাস্তায় চলতে চাবে না তাদের দায়িত্ব আল্লাহ নেন নাই যারা কষ্ট করবে শ্রম দিবে পয়সা খরচ করবে আল্লাহর পথে আসবে আল্লাহ বলছেন এই রকমের দায়িত্ব আল্লাহ এই রকম লোকদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে শক্তভাবে ধরবে কিছু ক্ষেত্রে আল্লাহকে মানে কিছু ক্ষেত্রে আল্লাহকে মানে না এইরকম লোকদের আল্লাহ দায়িত্ব নেন না আল্লাহ বলছেন রমাইয়া তসিম এতেসাম বলা হয় শক্তভাবে ধরা দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরা আঁকড়ে ধরা এরকম শক্তভাবে যারা আল্লাহকে ধরবে আল্লাহ বলছেন ফকাদ হুদিয়া ইলা সরাত কেবলমাত্র তাদেরকে সরল পথের দিশা দেওয়া হবে এই জন্য আল্লাহর কাছে হেদায়ত চাইতে হইবে আপনি জীবনে টার্গেট বানালেন কিছু করে খাওয়া এই করে খাওয়ার জন্য আপনার কোনো এলেমের দরকার নাই আর এই করে খাওয়ার জ্ঞান অর্জন করার জন্য আপনাকে জ্ঞান দেন নাই আমি বলতেছিলাম যে মানুষের মধ্যে এবং ছাগলের মধ্যে পার্থক্য এখানে ছাগলকে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর বিধান বুঝার জ্ঞান দেন নাই খাওয়ার জ্ঞান দিয়েছে বরং খাওয়ার জ্ঞান আপনার চেয়ে ছাগলের বেশি আছে আপনার চেয়ে গরুর বেশি আছে কেমনে আপনি প্রমাণ নেন একটা গরুর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় দুই তিনটা ওলট পালট খেয়ে তারপরে দেখবেন যে লেয়াজ খাড়া করে কি দৌড়তে তার মায়ের কোন জায়গায় দুধ আছে সেখানে গিয়ে ধাক্কি শুরু করে দেয় দুধ পান করা শুরু করে কিনা কয় ঘন্টা সময় লাগে একটা ছাগলের বাচ্চা কুত্তার বাচ্চা এগুলো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দুই তিনটা ওলট পালট খেয়ে তারপরে ঠিকই কোন জায়গায় খাবার আছে খুঁজে বের করে মানুষের বাচ্চা খাবার খুঁজে কয়দিনে মানুষের বাচ্চা শুয়ে শুয়ে অবাবা করতে থাকে ওকে খাওয়ান লাগে তাহলে ক্ষেত্রে মানুষ শক্তিশালী বেশি না ছাগল বেশি এই ক্ষেত্রে মানুষ শক্তিশালী বেশি না কুত্ত বেশি মানুষ শক্তিশালী বেশি না গরু বেশি তাহলে প্রমাণ হয়ে গেল যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামী এইসব ব্যাপারে অন্যান্য পশুর চেয়েও দুর্বল করে সৃষ্টি করেছেন কোরআন বলছে খুলিকাল ইনসানু দাইফা মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে এই মানুষ তাহলে শ্রেষ্ঠ কোন দিক থেকে আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ বানি আদম আমি বানি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি কোন দিক থেকে সেটা মনে করতে হবে সেই জ্ঞানটা হচ্ছে আল্লাহকে চিনার জ্ঞান আল্লাহর আল্লাহর বিধানকে বুঝার জ্ঞান এই জ্ঞান আল্লাহ সুবাহান গরু ছাগলকে দেন নাই এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে যারা আল্লাহর পথে চলবে আল্লাহর সৃষ্টিকে দেখে যারা আল্লাহকে জানবে এবং আল্লাহর পথ পাওয়ার জন্য যারা খুঁজবে আল্লাহ তারা বলছেন আল্লাহ এরকম লোকদেরকে আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখানো আল্লাহর দায়িত্ব মুস্তাকিমা আল্লাহ তারা তাকে পাওয়ার জন্য সেরাতে মুস্তাকিম দেখিয়ে দিবেন এবারে আপনি বলবেন সেরাতে মুস্তাকিম কোনটা সোজা পথ কোনটা আমি তাও চিনি না কারণ বিষয়টা আরো পেঁচ লাগে তখন যখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দল দাবি করে যে আমরাই সেরাতে মুস্তাকিম উপর আছি আমরাই হকের উপর আছি আল্লাহ সুবহান এই জন্য কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুরা নামের একশো তেপ্পান্ন নম্বর আয়াতে জেনে রাখো এটাই হচ্ছে আমার সোজা রাস্তা মুস্তাকিমান যায় একেবারে সোজা ফত্তাবি অতএব তোমরা এই একই রাস্তা অনুসরণ করো আর তোমরা অনুসরণ করো না আর সুবুল সাবিলের বহু বচন অনেকগুলো রাস্তা এগুলো অনুসরণ করো না তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ওরা বিচ্ছিন্ন করে ফেলবে আলাদা করে ফেলবে তোমরা যারা আল্লাহকে পেতে চাও তোমাদের প্রতি এটা আল্লাহর ওসিয়াত ওসিয়াত আমাদের দেশে মানুষ বুঝে কোন সময় করার সময় যারা করে তার মানে তা মজবুত না সত্যি শেষ আল্লাহ বলছেন এটাই হচ্ছে তোমাদের প্রতি আল্লাহর ওসিয়াত আল্লাহর নির্দেশ লাল্লাকুম তাত্তাকুন তাহলেই তোমরা মুত্তাকি হতে পারবে তোমরা কোনো পথভ্রষ্ট হবে না আল্লাহর পথ থেকে তোমাদের কোন শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না তোমরা ওই আল্লাহর সোজা রাস্তার উপরে চলো ওই রাস্তা অনুসরণ করো সুরা নামের একশো তেপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ রাস্তা কয়টা তাহলে সোজা না বাঁকা একেবারে সরল না কোনো আবার উচ্চা নিচে কিছু আছে কোনো ভায়া মাধ্যম আছে কিচ্ছু নেই দেখেন আল্লাহর রসুল সাল আলী সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছে রসুল্লাহ সাল্লাম বলছেন হাদিসটা সুনানে তারিমিতে দুইশো দুই নম্বর মুস্তাদ আহমদের চার হাজার একশো বিয়াল্লিশ নম্বর সুনানে বাইহাকির ছয় মেসকাতের বাবুল এতেসাম বিল কিতাব সুন্নার বিতা হাদিসটা আছে আবদুল্লাহ বিন মসউদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন খতালানা রসুল্লাহ সাল আলী সাল্লামা খতান আল্লাহ রসুল সালাম আমাদেরকে বুঝানোর জন্য কোরআনের ব্যাখ্যা বুঝানোর জন্য আমাদের উদ্দেশ্যে তিনি একটা সোজা দাগ দিলেন এরপরে ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানের হাত দাগে হাত রেখে বললেন হাদা সাবিরুল্লাহ এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আল্লাহর রাস্তা ওয়াহাদিহি সুবুলুন আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ সুবুল সয়াতিন এগুলো শয়তানের রাস্তা কার রাস্তা আলা কুল্লি সাবিল মিনহা শাইতানুন এ রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি আল্লাহর পথে চলতে চায় তখন শয়তান তাকে তার দিকে আহ্বান জানায় আল্লাহ সাল্লাহ সাল্লাম কথা বলে এই আয়াতটা বললেন সুরায় আমার একশো তিপ্পান্ন নম্বর আয়াত তুম্মা এরপর আল্লাহ রসুল সাল্লাম পাঠ করলেন এটাই হলো আমার রাস্তা যা একেবারে সরল সোজা ফত্তাবি অতএব তোমরা এই একই রাস্তা অনুসরণ করো অলা তত্তাবি অংশবোলা তোমরা অনেকগুলো রাস্তা অনুসরণ করো না বহু রাস্তা বহু তরিক অনুসরণ করো না তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে আলাদা করে ফেলবে এ কারণে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন তখন কি ইসলাম ছাড়া অন্য কোন তরিকা ছিল অন্য কোন তরিকা ছিল না ইসলাম ছাড়া বর্তমানে অনেক তরিকা হয়ে গেছে এখন অনেকের প্রশ্ন আমরা কোন পথে যাব কোন দলে যাব সবাই তো হকের কথা বলে আল্লাহ আকবার এই অভিযোগ আপনি করতে পারতেন যদি এই বিষয়টা আল্লাহর নবী উল্লেখ না করতেন আল্লাহর রাসুল সাল আলহি ওসাল্লাম এজন্য পরিষ্কার করে গেলেন আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তোমাদের মধ্যে যে কেহ আমার পরে জীবন লাভ করবে ফাসাইয়ারা ইখতলাফান কাসীরা সে অচিরি অনেক মতভেদ দেখবে মতবিরোধ দেখবে তখন তোমাদের দায়িত্ব হল আমার সুন্না আমার খোলাফায় রাশিদার সুন্নাকে শক্তভাবে ধরা আল মাহদি ইন যারা হেদায়ত প্রাপ্ত ছিলেন আর রাশিদিন যারা সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত ছিলেন এদের রাস্তাকে ধরা তামাসাকু বিহা তোমরা একে শক্তভাবে ধরো ও আব্দু আলাই হাবি নওয়াজিস এবং তোমাদের নওয়াজিস মারি দাঁত দিয়ে কামড়ে ধরো আটকে ধরো এরপরে বললেন খবরদার তোমরা নিজেদেরকে নতুন নতুন আবিষ্কৃত নতুন নতুন ফেরকা নতুন নতুন দল তৈরি হবে তরিকা তৈরি হবে এই নতুন আবিষ্কৃত এই সমস্ত এবাদত থেকে নিজেকে দূরে রাখবে বাঁচাবে বেদা জেনে রাখো সমস্ত নতুন তৈরি করা এবাদত যাই করা হোক না কেন সব বেদা অকুল্লা বেদা তিন বালালা এবং সমস্ত বেদাত গুমরাহি এবং ভ্রষ্টতা এই আদেশটা আছে আবুদাউদের চার হাজার ছয়শ নয় নম্বর এখানে পরিষ্কার হয়ে গেল আমরা সুন্না তরিকা মানব কার রাসুলের তরিকা রাসুলের তরিকা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আর এক হাদিসে এটা ইবনে মাজার তিন হাজার নয়শো তিরানব্বই নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل افترقت على إحدى وسبعين فرقة নিশ্চয়ই বনি ইসরাইল একাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল এখানে আছে একাত্তর মূলত এহুদিদের ছিল একাত্তর ফেরকা আর খ্রিস্টানদের ছিল বাহাত্তর ফেরকা এই জন্য আর এক হাদিস আসছে নিশ্চয় বনি ইসরায়েল তেহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল এ হাদিসটা আছে সহি মুসলিমের এ হাদিসটা আছে মোস্তাদারাকে হাকিমের চারশো চৌচল্লিশ নম্বর হাদিস সুনানের তিরমিজির দুই হাজার ছয়শ একচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুলাম বলছেন উম্মতি আমার উম্মতের উপর দিয়ে সেই অবস্থা অতিক্রম করবে যা অতিক্রম করেছিল আগের লোকদের উপর দিয়ে একেবারে জুতোর মতো জুতো যেরকম পায়ের সঙ্গে মিশে থাকে এরকম ভাবে একটা জুতো আর একটা জুতা সমান হয় এরকম ভাবে আমার উম্মতরাও এহুদি খ্রিস্টানদের মতো তাদের পথ অনুসরণ করবে হাত্তা এমনকি ইনকান আমিন হুম্মান আতা উম্মাহ আলানিয়াতান তাদের মধ্যে কোন ব্যক্তি যদি তার নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে লিপ্ত হয়ে থাকে তিয়াত্তর ফেরকায় বিভক্ত হবে কয় ফেরকায় এহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি না কম একটা বেশি কুল্লুহম ফিন্নার এরা সব জাহান্নামি হবে ইল্লা মিল্লাতান শুধুমাত্র একটা মিল্লাত একটা দল ব্যতীত সাহাবায়ে কাম প্রশ্ন করলেন ইয়া আল্লাহি সেই দলটি কারা কি তাদের পরিচয় আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম পরিষ্কার জানিয়ে দিলেন মানা আলাইহি ওয়াসাবি সেই একটি মাত্র দল যারা নাজাদ পাবে মুক্তি পাবে তাদের পরিচয় হচ্ছে মানা হিওয়া ওয়াসাবি আজকে আমি এবং আমার সাহাবিরা যেই পথে যেই মতে যেই তরিকে আছে এই পথে এই মতে এই তরিকায় যারা থাকবে একমাত্র তারা নাজাদ পাবে বাকি সব জাহান নামে যাবে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম যেদিন এই ঘোষণা করলেন সেই দিন বর্তমানের প্রচলিত চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবেরিয়া এরকম গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এই সব কোন তরিকা ছিল আপনারা খেয়াল করেছেন আমি দুই রকমের তরিকা বলছি এক প্রকার তরিকা ধর্মীয় যাদবদের তৈরি করা আর এক প্রকার তরিকা শাসকদের তৈরি করা এটা মনে রাখতে হবে ধর্মীয় ক্ষেত্রে কোন তরিকা তিস্তিয়া কাতরিয়া নকশাবন্দিয়া মুদাদ্দিদিয়া যত রকমের তরিকা আছে কোন তরিকা যেহেতু আল্লাহর নবীর সময় ছিল না সাহাবায় কামদের ছিল না এই জন্য আল্লাহর নবী যেটা বলেছেন আজকে আমি এবং আমার সাহাবিরা যেই তরিকা আছি এই তরিকায় যারা থাকবে তারা নজর পাবে ওই সময় যেহেতু এই সমস্ত তরিকা ছিল না সুতরাং বর্জনীয় বাতি এগুলো গ্রহণ করা চলবে না এগুলো শয়তানের তরিকা ঠিক তেমনি ভাবে আর একটা তরিকা তৈরি করেছে রাজনীতিবিদরা গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এটা এই উম্মার জন্য দুঃখের বিষয় যখনই এক একটা বাতিল মতবাদ পৃথিবীতে আগমন করে একদল মুসলমান ইসলামের না দান বস্ত ওটাকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে যায় এই পৃথিবীতে যখন এক সময় গণ সমাজতন্ত্রের জয় জয়কার অবস্থা ছিল যখন মানুষ কিছু নতুন স্লোগান ছুড়ল কারণ বেশিরভাগ মানুষ তো টানা চুর করে ডাক দিলে পরে দৌড় দেয় আপনি দেখবেন কেমনে সহজ জানার যাওয়া যায় একেবারে তৃষ্টিয়া সাবরিয়া শর্টকাট তরিকা এই পৃথিবী মানুষের সামনে যখন একটা মতবাদ তুলে ধরলো কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ গাছতলায় কেউ দশতলায় তা হবে না এই মালিকানার কারণে এই সমস্ত হচ্ছে ব্যক্তি মালিকানা বরদাস্ত করা হবে না কারো কোনো মালিকানা থাকবে না রাষ্ট্র সবকিছুর মালিক হয়ে যাবে এরপরে সবাই কাজ করবে খাবার পাবে সমান এই স্লোগানে মানুষ দলে দলে ঢুকতে শুরু করলো সব মানুষ সমাজতন্ত্রের ছায়া তলে যেতে শুরু করলো একদল আলেন তৈরি হয়ে গেল তাহলে ইসলামের সমাজতন্ত্র আছে এরা কিতাব লেখা শুরু করে দিল আর লেখতে গেলে আমি বলি কোরআন হাদিসকে রঙিন গিলাস লাগাইয়া পড়লে ওরকমই দেখা যাবে সমাজতন্ত্র প্রমাণ করার জন্য এক কিতাব লিখে ফেললো আর ইস্তেরা কি ইয়েতুফিল ইসলাম ইসলামের সমাজতন্ত্র এর মধ্যে প্রায় পাঁচশো বেশি কিতাবের হাওয়ালা ছিল দলিল সহ সম্পদ ব্যক্তি মালিকেরা যাবে না রাষ্ট্র মালিকেরা থাকবে কোরআনে আল্লাহ তারা প্রশ্ন করেছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছে ইয়াস আলু নাকা মা জাগিম ফেপন হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে কি ব্যয় করব আল্লাহ বলছেন কুদিল আফোয়া অতিরিক্তটা সব ব্যয় করো জমা করা যাবে না মালিকানা নাই আল্লাহর নবী মৃত্যুর পরে ফাতে মারা দিয়ে আল্লাহ তারা আনহার যখন আল্লাহর নবীর সাহাবি আবু করে কাছে গেলেন আমাদেরকে নবীর সম্পত্তির ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পত্তি ফেরত দেন আবু বকর বললেন যে আল্লাহ রসুলাম সাল্লাহ সাল্লাম বলেছেন নাহনু মা সালাম দিয়া আমরা নবীর দল আমরা কাউকে টাকা পয়সা ধন সম্পদ অরিস বানাই না লানুয়ার রেসু দিনারওয়ালা দেড়হামা আমরা টাকা পয়সা দিনার দেড়হামের অরিস কাউকে বানাই না ইন্নামা নুয়ার রেসুর এলমা আমরা এলেমের অরিস বানাই তামান আখা আখাজাহু আখাজাবে হাজিন ওয়াফের যে ব্যক্তি এলেম অর্জন করে সে পূর্ণ অংশ অর্জন করলো সম্পত্তির ভাগ তুমি পাইবে না ফাতে রাজি আল্লাহ আনহাকে পর্যন্ত আল্লাহর নবীর সম্পত্তি দেওয়া হল না এর চেয়ে আর সমাজতন্ত্রের বড় দলের কি প্রয়োজন এরপরে আল্লাহর নবীর খলিফা আবুকর সিদ্দিক আদি আল্লাহ আনহ যখন খলিফা হলেন বাইতুল মাল থেকে ঠিক অতটুকুই নিতেন যতটুকু প্রয়োজন ওনার স্ত্রীর কাহিনী আছে একটু সামান্য বাঁচাইয়ে বাঁচাইয়ে কিছু একটু খাবারের জন্য তিনি জমা করেছিলেন আর বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন জানতে পারলেন ওইটা তো ফিরে দিলেনি এবং তিনি বুঝতে পারলেন এটা আমার প্রয়োজনের বাইরে ওই পরিমাণ তিনি নিজের বেতন থেকে কমিয়ে দিলেন বুঝা গেল এটাই সমাজতন্ত্র এরকম ভাবে আবুজার গিফারি রাজি আল্লাহ তারা জমা করা হারাম মনে করছেন এই জন্য তার ওসমানের সঙ্গে দ্বন্দ্ব ছিল এটাকে পুঁজি করে এই কমিউনিস্ট বলল যে বুর্জু ওসমান পুঁজিবাদী ওসমান নওয়াজ ওসমান আবুজার গেফারিকে বরদাস্ত করতে পারে নাই সেজন্য জঙ্গলে পাঠাই দিয়েছে রাবাদা নামক জায়গায় কারণ আবুজার গেফারি রাবাদা থাকতেন ওখানেই মারা গেলেন মদিনার বাইরে একটা জায়গা আমার ভাইগুলো প্রত্যেকটার জবাব আছে যাই হোক আমি আজকে সমাজতন্ত্রে আলোচনা করছি না আলোচনার এক ধারাবাহিকতা চলে আসলো এই সমাজতন্ত্র যখন পৃথিবীতে মাথা চালা দিয়ে উঠল তখন একদল মানুষ এরকম কোরআন এবং হাদিসের দলিল দিয়ে একেবারে সমাজতন্ত্রই ইসলাম প্রমাণ করে ছাড়ল এরপরে যখন সমাজতন্ত্র দেখল মানুষেরা দেখলো সমাজতন্ত্রের ফাঁকাগুলি এটা এরকম যেমন কারো মাথা ব্যথা হয়েছে এখন তার বাতার উপায় কি মাথা কেটে ফেলে দাও সমাজতন্ত্রের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে গরু ছাগলের মতো কর্মী বানিয়ে এরপরে খাটানো হয় সমাজতন্ত্রের মাধ্যমে ব্যক্তি মালিকানা না থাকার কারণে মানুষ যে লাভের লুভি এটা থাকে না যে কারণে দেশে আয় পণ্য প্রায় ধ্বংসের পথে চলে যায় এরকম ভাবে বাস্তবও দেখা গেল সমাজতন্ত্রের স্লোগান ঠিক না নেতারা খায় বেশি শ্রমিকরা পায় কম এইরকম যখন দেখা গেল মানুষেরা তখন সমাজতন্ত্রকে লাথি মেরে ফেলে দিল সমাজতন্ত্রের সেই বড় বড় লিডারদের মূর্তি তৈরি করে শহরের বড় বড় জায়গায় লটকানো হয়েছিল সবগুলোর গড়ায় শিকল লাগিয়ে কেরেন দিয়ে টেনে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে এখন মৌলবীদের অবস্থা কি হবে এই মৌলবীরা বল পাল্টালো না না সমাজতন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আসলো গণতন্ত্র এখন গণতন্ত্রের জয় জয়কার অবস্থা লাভবাহিক বলে একদল এহুদি খ্রিস্টানদের পাঁচ একটা গোলাম ইসলামের নাদান দোষ তৈরি হয়ে গেল সবারই গণতন্ত্র ছাড়া উপায় কি গণতন্ত্র ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব না গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া সম্ভব না তাছাড়া কি সুন্দর ইসলামে আছে সুরা এখানে আছে গণতন্ত্র আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী সুরা গ্রহণ করেছিলেন সেই সুরা কি এরকম আম জনতার ভোটের মাধ্যমে নির্বাচিত হতো আমি বলি ছাগলেরও চারটে পাওয়া আছে গরুর চারটে পাওয়া আছে ছাগলেরও লেজ আছে গরুর লেজ আছে ছাগলেরও দুইটা কান আছে গরুর কান আছে এই জন্য ছাগল আর গরুকে এক হয়ে যাবে কোন কিছু দিক দিয়ে মিল থাকলেই দুটো জিনিসকে এক বলা যায় না ঠিক এরকম ভাবে ইসলামের সুরা আর বর্তমানের আমেরিকার তৈরি গণতন্ত্র এই দুইটার মধ্যে কোন কোন বিষয় মিল থাকলেও বাস্তবে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের ক্ষমতা ইসলামের মূল ভিত্তি আল্লাহর ক্ষমতা গণতন্ত্রের সম্পর্কে আল্লাহ তারা পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়াইংতুতে আকসারামান ফিল আরবে ইউদিল্লুক আন সাবিলিল্লাহ হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের রায়ের অনুসরণ করেন পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন ভোটের অনুসরণ করেন কোন দিকে ভোট বেশি পড়ল কোন দিকে কম পড়ল কোন দলে ভোট বেশি পড়ল এই দলটা যা মানতে হবে এরকম সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ যদি করেন তাহলে ওরা আপনাকে আল্লাহ রাস্তা থেকে সেরাতে মুস্তাকিম থেকে আল্লাহকে পাওয়ার সঠিক রাস্তা থেকে সরিয়ে ফেলবে কারণ কি আল্লাহ কারণটা পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন এই আত্মাবে জন্না নিশ্চয়ই বেশিরভাগ লোকেরা ধারণার অনুসরণ করে ওয়াইনহুম ইল্লা ইয়াহরুসুন বেশিরভাগ লোক অনুমান করে কাজ করে সুরায় আলা নাম এই সুরার একশো ষোলো নাম্বার আয়াত একশো ষোলো নম্বর আয়াতটা পড়বেন পরিষ্কার হয়ে গেল এই গণতন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই সেরাতে মুস্তাকিমে যারা চলতে চায় তাদেরকে সব তরিকা বাদ দিয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে কার তরিকায় কিন্তু রাসুলের তরিকা তো কঠিন আল্লাহর রাসুলকে তরিকা বলে দেন নাই আল্লাহর রাসুল সাল্লাম না বললে একটা কথা ছিল আল্লাহর রাসুল সাল্লাম পরিষ্কার বলেছেন খানসিন আল্লাহ আমার আমি বিহিন্না আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করছি আল্লাহ আমাকে ওই পাঁচটা কাজ করার আদেশ করেছেন এক নম্বর হচ্ছে বিল জামা গোটা মুসলিম জাতি কোন দল তৈরি করতে পারবে না ফের কাগজ করতে পারবে না কোন বিচ্ছিন্ন হতে পারবে না সমস্ত মুসলিম জাতিকে আর জামা ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে একজন আমির নিযুক্ত করতে হবে সেই আমিরের কথা শুনতে হবে মানতে হবে ইসলামী হত্যা এরপরে আমিরের নির্দেশে হিজরত করতে হবে এবং জেহাদ করতে হবে কি করতে হবে আবেল হিজরত অল জেহাদ তাহলে দিন কায়েমের জন্য পদ্ধতি আল্লাহ রসুল বলেন নাই আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়ে আপনি যদি নামাজ পড়েন নামাজ হবে না রোজা রাখেন রোজা হবে না ঠিক মনে রাখতে হবে আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের কোন চেষ্টা করলে সেটাও বাস্তবায়ন হবে না কুফুরি মতবাদ হবে গোমরা হতে পারবেন আল্লাহর রাস্তা থেকে সরাতে পারবেন কিন্তু আল্লাহর দিন কায়েম করা সম্ভব না আল্লাহর দিন কায়েম করতে হবে রাসুলের তরিকাতেই করতে হবে রাসুলের তরিকা কি আল্লাহ রসুল যেটা করেছেন ভাইরা আমার এবারে আপনি বলবেন আল্লাহ রাসুল সরাসরি পরিষ্কার করে দিলেন মা আনা আলাইহি সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই পথে যেই মতে আছি এই পথে আর এই মতে যারা থাকবে কেবলমাত্র তারাই নাজাদ পাবে এছাড়া অন্য কেউ নাজাদ পাবে না পরিষ্কার হয়ে এবারে আপনি বলবেন আজকে তো আল্লাহ রসুলও নাই সাহাবিও নাই আমরা আল্লাহ রসুলকেও দেখি নাই সাহাবিদেরকেও দেখি নাই আমরা কি করে জানবো কি করে বুঝবো যে আল্লাহ রাসুল সাল্লাহামের তরিকা কি ছিল সাহাবাহিক রামদের তরিকা কি ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সেজন্য তার ঐতিহাসিক বিদায় হদের ভাষণে পরিষ্কার ঘোষণা করলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে এমন একটা জিনিস রেখে যাচ্ছি তারা তুফিকুম মা এমন জিনিস রেখে যাচ্ছি লাহু যেটা গ্রহণ করার পরে তোমরা আর পদভ্রষ্ট হবে না এটা সন্তম বিহি ওই একটা জিনিস যদি আঁকড়ে ধরো শক্তভাবে ধরো তাহলে তোমরা পদভ্রষ্ট হবে না সেটা বলছেন কিতাব আল্লাহ কি বলছেন সহি মুসলিমের তিন হাজার নয় নম্বর হাদিস এখানে শুধু কিতাবুল্লাহ কথা বলা হয়েছে কারণ আল্লাহর রাসুল সাল্লাম যা বলেন এখান থেকে আবার আহলে আহলে কোরআন নামে একটা ফেরকা আছে এরা কোরআন মানে তাদের হাদিস মানে না এই লোকদের যেন কোনো সুযোগ না হয় সেজন্য আল্লাহ রাসুল সাল আলাই ওসাল্লাম তার পরবর্তী ঘোষণায় বললেন এ আদেশটা আছে মহাত্মার মালিকের দুই হাজার ছয়শ চল্লিশ মুস্তাদাকে হাকিমের তিনশো উনিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি বিহিমা তোমরা গুমরা হবে না পদভ্রষ্ট হবে না পদচ্যুত হবে না যদি ওই দুটো জিনিসকে সত্যভাবে ধরতে পারো নরম ভাবে না মাসা কামানি এমনি ধরা আর তামাসা কামানি দুই হাতে ভালো করে শক্তভাবে ধরা তামাসা বিহিমা কিতাব আল্লাহ আর তা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আল্লাহ নবীর সহি সুন্না হাদিস এ দুটো জিনিসকে যদি তোমরা সত্য হয়ে ধারণ করো তাহলে তোমাদের আর কোনো আশঙ্কা নেই পদভ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই সাহায্য করবেন কে পরিষ্কার হয়ে গেল এবারে আপনি পরিষ্কার বুঝতে পারলেন কোন বিষয়ে যদি বিবাদ দেখা দেয় বিতর্ক দেখা দেয় এক একজন এক এক রকম বলে আপনি দেখবেন যে কোন দলে বেশি লোক আছে কোন দলে বড় বড় মুসলিম হকদেশরা আছেন কোন দলে বড় বড় পিসরা আছেন কোন দলে কার লক্ষ লক্ষ মুড়ি যাচ্ছে এটাই এখন বয়ান করা হয় জেনে রাখবেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন বাদাল ইসলাম ও গরিবান আল্লাহ রাসুলাম বলেছেন ইসলাম এক অপরিচিত পথিক মুসাফের মতো শুরু হয়েছে যাত্রা শুরু করেছে আবার ইসলাম সেই পথিক মুসাফের মতো অপরিচিত অবস্থায় যাত্রা করবে বিদায় নেবে আচ্ছা, আল্লাহ রাসুল বলেছেন সেই মুহূর্তে যখন ইসলামকে কেউ চিনবে না ইসলামকে কেউ জানবে না সেই মুহূর্তে যারা ইসলামকে ধরে রাখবে সেই সময় যারা মুসলিম থাকবে গোরাবা যারা থাকবে আল্লাহ রসুল আসলাম বলছেন তাদের জন্য আছে বিরাট সৌভাগ্য আজকে সেই অবস্থায় আজকে যদি আপনি বলেন আমি একজন মুসলিম আমার দিন ইসলাম জিজ্ঞেস করে কোন দল করো তাহলে বোঝা গেলে ইসলাম এখন অপরিচিত ইসলাম কি ইসলাম বলে কেউ চিনে না আপনি মনে করেন আপনার নাম বললেন আবদুল্লাহ কেউ চিনে না জিজ্ঞেস করে তোমার বাবের নাম কি বাবের নাম আব্দুর রহমান ও আচ্ছা ওই আব্দুর রহমানের ছেলে তুমি আবদুল্লাহ ঠিক এরকম হয়ে গেছে বর্তমানে যদি আপনি পরিচয় দেন আমি একজন মুসলিম আমার দিনের নাম ইসলাম তাহলে কি আপনাকে কেউ চিনবে জিজ্ঞেস করে ভাই ইসলাম তো বুঝলাম কোন দল করেন অথচ কোরআনে পরিষ্কার বলা আছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম এই ইসলামকে যারা মানে তাদের নাম মুসলিম কোরআন বলছে তোমাদের এই মিল্লাত এব্রাহিমের মিল্লাত তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম করে কোরআন আরো সুন্দর করে বলেছে অমান আহসানু কওলা মিম্মান দাআল্লাহ ওই ব্যক্তির চেয়ে আর ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে কার দিকে দাআ আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করে না কোন দলের দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান করবে হান এবং নিজে আমলে সালে করে অকালা এবং সে ঘোষণা করে পরিচয় দেয় ইন্নানি মিনাল মুসলিম আমি একজন মুসলিম এখানে আর কোন দলীয় পরিচয় আছে এর সঙ্গে আর কোন পরিচয় আছে বোঝা গেল যদি কেমতে নাজাদ পেতে হয় মরার পরে তোমাকে জিজ্ঞেস করবে না তুই কোন তরিকার ছিলে মরার পরে প্রশ্ন করে মা বিন তোমার বিন কি ছিল ওই সময় যদি দিন আল ইসলামের পরিবর্তে আর কিছু লাগাও ফের তারা মুগুর যে বাড়ি মেরে সত্তর গজ নিচে যাবে কিসের তরিকা মনে রাখতে হবে আল্লাহ রাসুল সেজন্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহ তারাও জানিয়ে দিচ্ছেন এবারে কোন বিষয়ে যদি বিতর্ক দেখা দেয় লাইন ঠিক করো আমি এইবার সাক্ষীরা যাও প্রোগ্রামে আমার সঙ্গে যে ড্রাইভার ছিল আছে এখানে বোধ হয় ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল একেবারে সোজা বেনাপদের রাস্তায় সামনে বর্ডার আমি একটু ঘুমাচ্ছিলাম দেখি যে সামনে বর্ডার চলে গেছে গাড়ি ঘুরাও তাড়াতাড়ি রাস্তা ভুল ঠিক এরকম আমার গন্তব্য সাক্ষীরা ভুলে রাস্তা চলে গেছে বেনাপল গাড়ি ঘুরাতে বললাম এরকম ভাবে আজকে দিনের পথে চলতে গিয়েও আমাদের মনে রাখতে হবে যদি কেউ ভুল গাড়িতে উঠে থাকো কোন তরিকার গাড়িতে উঠে থাকো গাড়ি থেকে নামো রাস্তা ঘুরো আল্লাহর পথে চলো নতুন তোমাদেরকেও আল্লাহ রাস্তা বাদ দিয়ে শয়তানের তরিকা ঢুকিয়ে দেবে আল্লাহ রসুল পরিষ্কার বসে আল্লাহ করলে সাবিল মিনহা শৈতান এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে শয়তান বসে আছে এত ওই ইলাইহে ওই শয়তানের দিকে ঢোকার জন্য প্রবেশ করার জন্য থাকে এই জন্য আল্লাহ তারা বলছেন যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও বিরোধ দেখা দেয় তাহলে তোমরা ওটাকে আল্লাহর কাছে আল্লাহর রাসুলের কাছে ফেরত দাও আল্লাহর কাছে ফেরত দাও মানে কোরআনের সঙ্গে মিলাও রাসুলের কাছে ফেরত দাও মানে হাদিসের সঙ্গে মিলাও যদি সত্যিকার তো মিনুনা বিল্লাহি আখের আল্লাহতে এবং পরকালের উপর ইমান রেখে থাকো তাহলে তোমরা এটা করো আর যদি পীরের উপর ইমান রাখো খাজা বাবা গাজা বাবা লেঙ্কা বাবা নেতা নেত্রীর উপর ইমান রাখো তাহলে তোমার জন্য কোরআন হাদিস মানা জরুরি না কি সুন্দর মিল আছে রাখবেন যখনই আপনি কোরআন এবং হাদিসের দলিল পেশ করবেন এই লোকগুলো বলবে এত বড় পিসাব কম বুঝে এত বড় আমাদের হুজুর সাথে এত মুড়ি যাচ্ছে তারা কম বুঝে কোরআন এবং হাদিস বাদ দিয়ে কাকে মানে আল্লাহ এই জন্য এদেরকে ওয়াজ করেন নাই এই ওয়াজ করছেন আপনাদেরকে যারা কোরআন হাদিস মানতে চান যারা জসিমুদ্দিন রহমানের কথা মানেন না মানেন কার কথা যদি জসিমুদ্দিন রহমানি কোন কথা কোরআন হাদিসের বাইরে বলে তা আবার মুখে ছড়ে পড়তে হবে এই রকম যারা মমিন আল্লাহ তারা বলছেন ইনকুম তুম মমিন তু অমিন আখের যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপরে ইমান এনে থাকো পরকালে বিশ্বাস করে থাকো তাহলেই তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে ফেরত দাও কোরআন এবং আদের মিলাও আল্লাহ বলছেন এটি তোমাদের জন্য উত্তম এবং এটাই পরিণামের দিক থেকে উৎকৃষ্ট পরিণামটা ভালো হইবে সুরায় নেসার নম্বর আয়াত এখানে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ সুবাহ কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরার জন্য বলেছেন এই কোরআন এবং সুন্নার পথে যে থাকবে ওটা মানতে হবে এইরকম মুসলিম হতে হবে নিজের পরিচয় মুসলিম আজকে মুসলিম পরিচয় দিলে কেউ চিনে না মুসলিম তো বললাম কোন দলে কোন তরিকা এরকম দল তালাশ করে আপনার কোন দল করেন আপনি বলেন ইসলাম না ইসলাম তো বুঝলাম আমরা সবাই তো ইসলাম মানে কোন দলের তার মানে ইসলামের আসলে কেউ না ইসলাম থেকে সরে গিয়ে শাখা প্রশাখা ঢুকে গেছে এই সবগুলো এখন আপনি আমি বলছি রাস্তা চেঞ্জ করতে হবে আপনাকে বলা হলো চিটাগাং যাবেন আপনি কেমনে যাবেন চট্টগ্রামের রাস্তায় চলতে গেলে আপনার ব্রিজ পরে কি কালিজুড়ে ব্রিজ কাজপুর ব্রিজ এরপরে তোমার দাউদকান্দি ব্রিজ এরপরে চট্টগ্রামের কিছু হোটেল পড়বে নজরে এরকম আপনাকে বলে দেওয়া হলো আপনি দেখলেন যে আপনি চলছেন তো চলছেন কিছু দূর যাওয়ার পরে আসছে যমুনা ব্রিজ এখন কি করবেন বোঝা গেল আপনার রাস্তা ভুল হয়ে গেছে চেঞ্জ করতে হবে ঠিক আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে রাস্তা বলে দেন নাই রাস্তা বলে এবার রাস্তার লক্ষণ বলে দিচ্ছেন শুনুন এবার ভালো করে আসছে রতাল মুস্তাকিম আমাকে সোজা রাস্তা তোমাকে পাওয়ার যে রাস্তা ওই রাস্তা দেখাও সোজা রাস্তা দেখাও ডাইরেক্ট রাস্তা দেখাও আঁকা বাঁকা না উঁচু নিচু না ভাঙ্গা চূড়া না রাজপথ দেখাও রাজপথটা দেখাইলা চিনব কেমনে কিছু নিদর্শন বলো আরামত বলো যমুনা ব্রিজ আসবে না দাউদগঞ্জে ব্রিজ আসবে আল্লাহ রাব্বুল আলম বলছেন ওই পথে চালাও যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছেন রাস্তার আলামত সেই বান্দারা কারা আল্লাহ তারা এটা বলতে ভুল করেন নাই কোরআন করিমের সুরায় নেশার উনসত্তর নম্বর আতার বলছেন আল্লাহ বলছেন আলাইহিম ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন আনাম তা আলাইহিমের মধ্যে আবেদন করেছ নিয়ামত প্রাপ্ত লোকদের দলে চালাও সেই নিয়ামত প্রাপ্ত লোকগুলো কারা কি তাদের পরিচয় রাস্তার লক্ষণটা কি আনাম তা আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا যেই রাস্তায় নবীরা চলেছেন সিদ্দিকরা চলেছেন শহীদরা চলেছেন সালেহীনরা চলেছেন ওই রাস্তায় চালাও রাস্তার লক্ষণ এগুলো বিশ্বাসরা খুশি মুরিদরা আরো খুশি লাভ দেয় তিন যা রাস্তা চাইতে পাওয়া গেছে কয়টা পাওয়া গেছে বুঝা এরকম আমার বিরুদ্ধে বরগুনাতে একটা বিশাল সম্মেলন হলো কাফিল উদ্দিন বেদাতি নাম বললাম এই জন্য কাফিল উদ্দিন বেদাতি ছিলেন না রেডিও টেলিভিশন ভাষণ দেয় সরকার কাফিল উদ্দিন সরকার এই বেটার ভিডিও বক্তব্য আমার কাছে আছে নাতে আর কদি আর হাজার হাজার মানুষ তাদের দলে আছে কারণ ওই দিন সভায় আমার বিরুদ্ধে চর্মনা সরসিনা বেদাতি মাঝবান্ডারি সব একত্র হয়ে গেছে কারণ সবগুলো এক ব্যাপারে মিল পীর মুরগি এই ব্যাপারে সবার মধ্যে মিল আছে সব একাত্র হয়ে কি বড় সমাবেশ করতে আপনারা ভালো করে জানেন ভিডিও চিত্র দেখলে বলছেন যে জনসমুদ্র নেচে গে বলছেন আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা দল পাওয়া গেল নবীদের রাস্তা সিদ্দিকদের রাস্তা শহীদদের রাস্তা বোকামির তো একটা সীমানা থাকে আপনাকে আমি বললাম খবরদার চিপা রাস্তায় যাইবা না রাজপথে চলো মেইন রোড চলো মেইন রোড চিহ্ন কেমনে এইখান থেকে যাও গেলে দেখবো ওই রাস্তায় বাস চলে ট্রাক চলে লরি চলে প্রাইভেট চলে ওই রাস্তায় চলবা এখন বলে দিলাম যে ওই রাস্তায় যাও এখান থেকে গিয়ে দেখো মেইন রোড পড়বে মেইন রোড দেখ চিনবা কেমনে মেইন রোড চিনবা যে রাস্তায় দেখবা বাস চলে ট্রাক চলে আর প্রাইভেট চলে কার চলে মাইক্রো চলে এদিকে রাস্তা চাচ্ছে একটা এখন যে বোকা মানুষদেরকে বুঝায় এই তো চার রাস্তা পাওয়া গেছে আর জনগণ কি নাচা শুরু হয়ে গেছে আমাকে ওই দিন পাই করো মনে ধরতে পারি ভাই আমার ভাইয়েরা এই লেকচার শুনে আমার একটা ভাই সেখানে দেখলাম এই তার মধ্যে প্রতিক্রিয়া করছে সেও খুব কান লাগাই শুনতেছে ভিডিওটা আছে আমার কাছে মনে রাখতে হবে আল্লাহ তারা বলে দিয়েছেন ওই রাস্তায় চলো যেই রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে এই রাস্তা বলতে কোন খাদা বাবার রাস্তা না কাদা বাবার রাস্তা না আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন أولئك مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين নবী সিদ্দিক সোহেদা সালেহীন নদীর রাস্তা চলে গেছে সেই রাস্তা কয়টা নবীদের রাস্তা শহীদদের রাস্তা কি এক না ভিন্ন আবু ক্রমর ওসমানের রাস্তা নবীর রাস্তা কি এক না ভিন্ন রাতকে যারা আয়াত করে বিভ্রান্ত করে ধোকা দেয় রাস্তা অনেকগুলো পাওয়া গেছে নবীদের রাস্তা সিদ্দিকদের রাস্তা শহীদদের রাস্তা আর এই অশিক্ষিত মুরিদরা মাথা একটা পাইছে বা দোষীরা বিরুদ্ধে ধরে ভাইরা আমার মনে রাখতে হবে এত সোজা না আল্লাহর কালামকে পড়তে বুঝতে হবে কে কি বলল এই মুরিদদেরকে আমি তাদের বুঝাবো কেমনে বুঝবো এই জ্ঞানটাও নাই এরা কি জানে রাজপথ কাকে বলে এরা কি জানে মেইন রুট কাকে বলে আমি যদি বলে দিই মেইন রোডে চলো যেই রোডে গরু চলে ছাগল চলে মানুষ চলে ট্রাক চলে বাস চলে ওরা কি বুঝবে মেইন রোড কিচ্ছু বুঝে না এরা বলছে তাহলে বোধহয় রাস্তা যে কটা প্রাণী বসে ওই কটা রাস্তা আছে এক লোকে দুইটা বিড়াল বসে এখন একজন মিস্ত্রি যাচ্ছে দুইটা বিড়াল যেতেন পালি একটা বাক্স বানাও দুইটা দরজা বানাও ওই লোক বললো দরজা দুইটা দরকার কি একটা বানাবো কেন বিড়াল তো একটা ছোট একটা বড় দরজা একটা হলে কেমনি চলবে ও এখন যতই বুঝায় যে একটা বড় দরজা হইল যে ছোটটাও ঢুকতে পারবে বড়টা ঢুকতে পারবে সে বুঝেই না বিরাট দুইটা একটা ছোট একটা বড় এক দরজা ঢুকে কি করে শেষ পর্যন্ত দরজা দুইটি বানাইছে ঠিক এরকম এই মুরিদদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে রাস্তা নবীদের একটা শহীদদের একটা সলেহীনদের একটা তাহলে চারটে কয়টা এদেরকে আপনি যতই বুঝান যে বেটা এর দ্বারা বোঝানো হয়েছে বরং তোদের চিপা করেছে নাটককে মানি তোমরা চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া পীরের কোন তরিকা যাতে না ঢুকো কেউ একশো ছাব্বিশ তরিকা কেউ সাড়ে তিনশো তরিকা এইসব তরিকায় না ঢুকে বরং ওই তরিকায় ঢুকো যেই তরিকায় নবীরা সিদ্দিকরা শহীদরা চলে গেছেন ওই রাজপথে মেইন রোডে হেরার উজ্জ্বল রাজপথে মক্কা মদিনার থেকে যে রাস্তা বেড়েছে সেই রাস্তা চলো তোমার বরিশালের রাস্তা শর্ষিনার রাস্তা চরমনের রাস্তা আবার ফরিদপুরের রাস্তা এই সব রাস্তা চিটাগাঙ্গের রাস্তা সিলেটের রাস্তা এই সব চিপাগলি বাদ দিয়ে মদিনার রাজপথে হেরার উজ্জ্বল রাজপথে মুসলমানদেরকে আল্লাহর পথে চলার জন্য বলা হয়েছে সেই রাস্তা হচ্ছে কোন রাস্তা নবীদের রাস্তা শহীদদের রাস্তা সিদ্দিকদের রাস্তা সালেহিনদের রাস্তা আল্লাহ রাস্তার নিদর্শন বয়ন্ত দিয়েছেন কোথায় যাইবা এরপরও চালাকি আল্লাহর সঙ্গে সুরায় নেশার উনসত্তর নম্বর আয়টা ভাইরা আমার এবারে আল্লাহ সুবাহান তারা বলছেন যারা সত্যিকার অর্থে আমার রাস্তা পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদের অবশ্যই রাস্তা দেখাবো কোরআন বলছে আল্লাদিনা জাহাদু ফিনা লানাহাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন নিশ্চয়ই যারা আমার পথে জিহাদ করবে আমি অবশ্য অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা সমূহ দেখাই দেব এইটা একটা মারাত্মক জায়গা ফিরেরা খুশি আবার সুরা আনকাবুতের উনসত্তর নম্বর আয়াত এখানে বলা আছে লানাহাদিয়ার নাম সুবুলানা সুবুল সাবিদের বহু বচন আমি তাদেরকে অবশ্যই আমার রাস্তা সমূহ দেখাই দেব এই তোমার অনেক রাস্তা পাওয়া এটাও কোন কোরআনের আয়াত সুবুলানা আমার অনেক রাস্তা সবগুলো দেখাই দেবো ভাইরা আমার এইখানে রাস্তা বলতে এই রাস্তা বোঝানো হয় নাই এখানে কি বলছে তাপসির কিতাব দেখেন আমার এখানে নোট দেওয়া আছে অনেকগুলো তাপসির কিতাবের সবগুলো শুনে বলার সুযোগ নেই কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন অল্লাদিনা জাহাদু ফিনা তাপসিরে বাগাবিতে উল্লেখ করা হয়েছে জাহাদু ফিনা আল্লাদিনা জাহাদুল মুশরিকিন আলী নুসরাতে দিন না যারা আমার দিনের সাহায্য করার জন্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তারা বলছে লানা হাদিয়ান নাহম সুবুল্লানা আয় লানুসাব্বিতান্নাহুম আলা মা কাতালু আলাইহি তারা যে আল্লাহ রাস্তা যুদ্ধ করছে আমি তাদেরকে এই আল্লাহর রাস্তা যুদ্ধ করার অটল রাখবো দৃঢ় রাখবো সত্য শক্তভাবে তাদেরকে রাখবো এরপরে বলছেন ওকিলা আর কেউ কেউ বলেছেন লানুরিয়ান নাহম লানাজিদ আন্নাহম হুদান আমি তাদের হেদায়তকে বৃদ্ধি করে দিব আবার বসে অকিলা লানুয়াফিকান্নাহমলে ইসাবাদের তরিকের মুস্তাকিমা তরিকে মুস্তাকিম চিনার জন্য আমি তাদেরকে পথ দেখাবো এরপরে সুফিয়ান ওয়াইনার কথা নিয়ে আসছেন লেখছেন মজার কথা আপনার জন্য খুব ভালো কথা ইজা ইখতালাফান নাচ যখন মানুষেরা মতবিরোধ করে কোন বিষয় বিতর্ক দেখা দেয় সব দিকে আলেম আছে তখন তুমি হক কোনটা কি করে জানবে তোমার সে জ্ঞান নাই এইখানে কথা বলা আছে হানজুরু মা আলাই আলু সাবুর আহলে সাবুর যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে জীবন বাজি রেখে লড়াই করছে আল্লাহ রাস্তায় জীবন দিচ্ছে তোমরা ওই মুজাহিদিনদের পথ দেখো তারা কোনটা বলে ওইটা মানো না পিঠে কথা বলা হয়েছে একেবারে তাপসিরে বাগাবি সুরান কাবুতের উনসত্তর নম্বর আজ তাপসির খুলে দেখুন পরিষ্কার লেখা আছে ফানজুরু মা আলি আলু সাগুর আহলে সাগুর যারা যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করছে রাত্রে যারা সাহা দিচ্ছে মুসলিম জাতিকে মুসলিম জাতির অতন্ত্র প্রহে কাজ করছে তোমরা ওই মুজাহিদিনদের ব্যাখ্যাটা তালাশ করো তারা কি ব্যাখ্যা দিচ্ছে তাদেরটা গ্রহণ করো এটা হচ্ছে এখন আর কোনো উপায় নাই মানে ওইটা দেখবেন কি সুন্দর কোন প্রশ্ন আপনার বাদ নাই আল্লাহ রসুল সাল্লামের সাহাবাহিক রাম আল্লাহ রসুল নিজে সবাইগুলো ব্যাখ্যা দিয়েছেন এরকম ভাবে তাফসির আবুল বায়ান তাফসির কোরআন বিল কোরআন এই তাফসিরের এটা তাফসিরের ছয় নম্বর খন্ডের দুইশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠে বলা আছে আল্লাহ রাসুল আল্লাহ তারা যে বললেন সুবুলানা আমি তাদেরকে অবশ্যই আমার রাস্তা দেখাবো এই রাস্তা বলতে সাবিল আল খৈরি ওর রসাদ মঙ্গলময় এবং ভালো কাজ অর্থাৎ এবাদতের যতগুলো পদ্ধতি সবগুলো শিখিয়ে দিতে এবাদত শিখিয়ে তাদেরকে এরপরে তাফসিরে আইসারুত তাফাসির সেখানে সুন্দর করে লেখছে যারা আমার রাস্তায় জেহাদ করে অর্থাৎ নফুসহীন ও তাহাদিব আখলাকহীন তাদের আখলাক চরিত্র সংশোধন করার জন্য আত্মাকে শুদ্ধ করার জন্য আকিদাকে বিশুদ্ধ করার জন্য যারা আমার রাস্তায় সর্বাত্মক চেষ্টা করবে সোম্মাবে কেতালে আদাইল্লাহিমিন আহাদিল কুফারে কুফারে আল মুহারিবিনুল ইসলাম আল মুসলিমিন এরপরে যারা মুসলিমদের দুশ্মন আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ তারা তাদের জন্য বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুল্লানা আয় লানুওয়াফিকান্নাহুম ইলা মারিফাতে মা ইউসিল ইলা মাহাব্বাতিনা ওয়া রিদানা আমি অবশ্যই তাদেরকে আমার মহাব্বত আমার সন্তুষ্টি অর্জনের যে রাস্তা সে রাস্তা চিনাইয়া দিব ওয়ানুহুম আলা তাহসিলহি এবং এটা তাহাসিল করার জন্য তাদেরকে সাহায্য করব এমনি ভাবে তাফসিরের আরো অনেকগুলো কিতাব আছে তাফসিরে তাবারিতে তাফসিরে তাবারি প্রসিদ্ধ তাফসির এখানে লিখেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন ইয়াকুলু তাআলা যিকরুহু আল্লাহ তাআলা বলেন والذين قاتلوا هؤلاء المفترين على الله الكذب من كفار قريش যারা এই মিথ্যাবাদী কোরাইশের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে আল মুকাজ্জিবিন বিল হাক্কি লাম্মা জাআহুম ফিনা যাদের কাছে সত্য আসার পরে মিথ্যা তারা মিথ্যা বলে তারা উড়িয়ে দিয়েছে এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে এই যুদ্ধ করার উদ্দেশ্য আমার দিনকে বলন্দ করা অনুসরতা দিন আমার দিনকে সাহায্য করা তাদের জন্য আল্লাহ বলছেন লানা হাজিয়ানা লানা আমি তাদেরকে সত্যিকার আমার যে মুস্তাকিম সোজা রাস্তা এই সোজা রাস্তা পাওয়ার ব্যবস্থা করে দিব রাস্তা দেখাইয়ে দিব এমনি ভাবে এগুলো সবই তাফসিরের হওয়ার দেওয়া আছে এমনি ভাবে আপনার তাফসিরের আলুসি রুহুল মানি নামে যে তাফসিরটা প্রসিদ্ধ দেশে এই তাফসিরও রাখছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا أي سبل السير إلينا والوصول لجنابنا والمراد نزيدهم هداية إلى سبل الخير والتوفيق لسلوكها আমি তাদেরকে ভালো কাজগুলো করার কথা বাতলে দেব কি কি আমল করলে আমাকে সন্তুষ্ট করা যায় কি কি কাজ করলে আমি সন্তুষ্ট এগুলো দেখাই দেব এরপরে তাফসিরে ইবনে আব্বাস এই তাফসিরে ইবনে আব্বাসে লেখা আছে যারা আমার আনুগত্য করতে গিয়ে আমার হুকুম মানতে গিয়ে সর্বাত্মক চেষ্টা করবে এবনে আব্বাস বলেন সুবুলানা তাফসির করতে গিয়ে আই মানে আমিলা বিমা আলিমা যে ব্যক্তি যতটুকু জানলো অতটুকু মানলো তার এলেম অনুযায়ী আমল করলো আমিলা বিমা আলিমা সে যতটুকু এলেম অর্জন করেছে এর উপরে আমল করেছে এদের সম্পর্কে আল্লাহ তারা বলছেন লানুয়াফিকান্নাহম লিমা লা আমি তার সামনে সে যা জানে না সেগুলো খুলে দিব যতটুকু জানে অতটুকু আমল করে তাহলে সে যা জানে না আমি তা জানাই দেব দায়িত্ব নিয়েছেন কে এই হল লানা হাদিয়ান সুবুলানা এমনি ভাবে আরো অনেক তাফসিরের একই বক্তব্য কাজী বোঝা গেল যারা এই আয়াত দিয়ে মানুষকে বোঝায় সুবুলানা বহু বচন সুবুলানা বহু বচনের ব্যাখ্যা তোমার মহতাজ না আমরা আল্লাহর রসুলের ব্যাখ্যা তালাশ করব আল্লাহর রসুল সালাম সাহবাগাম কি ব্যাখ্যা দিয়েছেন আজকে আমাদের মনে রাখতে হবে আমি সাতক্ষীরাতে বয়ান করে এসেছি সাতক্ষীরার বড় মুফতি মুফতি সাইফুল আমার কাছে আসলো পীর মুরিদি ফরজ দলিল পেশ করছে কি দিয়ে কোন মাস সদেকিন এই তো দলিল পাওয়া যাচ্ছে আমি বললাম সাদেকুনের ব্যাখ্যা কোরআনে আছে আপনি জানেন কি আমি যদি বলেছি কোরআনে আছে এখন তার না করার কোনো সুযোগ নেই হ্যাঁ আছে আমি বলেন তার সঙ্গে কিছু লোকজন নিয়ে আসছে ভালো হয়েছে আর না এলে মিথ্যাচার করতে এইগুলো লোকজন নিয়ে আসছে আরো প্রায় সৎখানিক লোক ছিল ওখানে এই বক্তব্য তার কানে যাবে ইনশাল্লাহ এই বক্তব্য সে শুনে আজকের এই বক্তব্য শুনবে সে ইন্টারনেট শুনে আমি তাকে বলছি কোরআনের সেই ব্যাখ্যাটা কি বলুন আমি কি পীরের ব্যাখ্যা মানবো না আল্লাহর দেওয়া ব্যাখ্যা মানবো আপনি কি জানেন তাফসিরের সবচেয়ে উত্তম সুরত কি তাফসিরের সবচেয়ে উত্তম সুরত হচ্ছে কোরআনের তাফসির কোরআন দ্বারা তাফসির কোরআন বিল কোরআন কোরআনের তাফসির কোরআন দ্বারা আর যদি কোরআনের তাফসির কোরআনে না পাওয়া যায় তাহলে কি দ্বারা হাদিসের দ্বারা এটা উত্তম তাফসির তো আমি আপনাকে জিজ্ঞেস করি সত্যবাদের সঙ্গী হও সাদিকিনের সঙ্গী হও আপনি বলেন পিস ধরা ফরজ এটা দলিল পাওয়া গেল আপনি কি জানেন সদেকুনের ব্যাখ্যা কোরআনে আছে আছে আচ্ছা বলুন কি আছে বলতে পারে না তাহলে আপনি বলেন আইন বললাম শুনেন সুরাই হুজুরাদের পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্নামাল উলাইকা হুমুসাদেকুন নিশ্চয়ই ওই সমস্ত মমিন যারা আল্লাহর উপরে আল্লাহর রাসুলের উপর ইমান এনেছে সুম্মালামিয়ার তাবু এরপরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় রাখে নাই আঁকাবাঁকা নাই মনে কোনো কোনো আঁকাবাঁকা নাই মাধ্যম নাই সরাসরি আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য করে সুম্মালামিয়ার তাবু কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় নাই ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি এবং যারা আল্লাহ রাস্তায় যান এবং মাল দিয়ে খুশিহীন যান মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহ তারা বলছেন উলাইকা হুমুস দেখুন এরাই হলো সত্যবাদী উলাইকা মারেফা দেখুন মারেফা মক্তদা এবং খবর দুটো যদি মারেফা হয় ফসলের ফাটা যায় মাঝখানে আবার হুম তার মানে আবার দুইটা তুমি পাঁচটা তাকিদ দিয়ে আল্লাহ তারা বললেন উলাই হমুস সাদেকুন এরাই হল সাদেকুন এখন কি পীর না জেহাদের ময়দানে যারা তারা এখন কি পীরের ব্যাখ্যা মানবো না আল্লাহ ব্যাখ্যা মানবো আল্লাহ ব্যাখ্যা পর্যন্ত মানতে রাজি না মানে না এরা নইলে এই আয়াত দিয়ে পীর মুড়ি দলিল দেওয়ার কোন প্রশ্নই আসে না আল্লাহর কালামকে তাহারিফ করেছে বিকৃত করেছে আল্লাহর কালামকে এহুদি খ্রিস্টানরা যেরকম ভাবে নিজেদের স্বার্থের জন্য ঘুরিয়ে দিয়েছে এই পীরগুলো কোন মাস সাদিকিন বলে আল্লাহ দেওয়া ঘুরিয়ে দিয়ে নিজেদের পীর মুড়ি পাকাপ্ত করেছে এই জন্য মনে রাখতে হবে আজকে আমার আলোচ্য বিষয় ছিল সেরাতে মোস্তাকিম আল্লাহ তালা মোমিনদের সঙ্গে ওয়াদা করেছেন যে আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে মানেন এবং এর উপরে অটল থাকেন সত্যভাবে আল্লাহকে ধরেন আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং এর উপরে এতেসাম করেছে সত্যভাবে ধারণ করেছে মিনহু আল্লাহ বলছেন অচিরি তাদেরকে আল্লাহ তার রহমতে প্রবেশ করাবেন অফলিং আল্লাহ তার অনুগ্রহে প্রবেশ করাবেন এবং আল্লাহ তালাহিহীন তাদেরকে হেদায়ত দিবেন ইলাইহে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সেরাতে মুস্তাকিমা সোজা রাস্তা আল্লাহ তারা ওয়াদা করেছেন এই ওয়াদা আমরা বিশ্বাস করি এই ওয়াদা পরিমাণ রাখব এবং সকল ক্ষেত্রে হেদায়ত চাবকার কাছে সকল ক্ষেত্রে ওয়া তাসামু বিহি আল্লাহর হুকুমকে আল্লাহর রাসানুগুত্বকে শক্তভাবে ধরতে হবে তাহলেই আল্লাহ আদা করেছেন আল্লাহ আমাদের কি দিবেন আল্লাহকে পাওয়ার জন্য হেদায়ত দান করবেন আজকের আলোচনা হেদায়ত আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমল করার প্রতি দান করলেন আমিন অসল্লাহ মোহাম্মদ